لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ামা ইনসা ইল্লা আমি মানব জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি আমার আবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে আমরা আল্লাহর গোলাম আল্লাহর আব্দ সমস্ত মানুষরাই আল্লাহর গোলাম নবী রসুলরাও আল্লাহর গোলাম এজন্য আমরা যখন ছোটবেলায় ইসলামের কালেমা মুখস্থ করেছি তখন বলেছি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও যে আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই কোন মাহবুদ নেই তিনি এক ও একক এটা একটা সাক্ষী এরপরে আমরা আর একটা সাক্ষী দিয়েছি ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসুলু যে আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম আব্দুহু মানে আল্লাহর গোলাম অরাসুল এবং আল্লাহর রাসুল তাহলে আমরাও যে আল্লাহর গোলাম নবী রাসুলগুলো সে আল্লাহর গোলাম কেউ আল্লাহ নন এজন্য এ বিষয়টা আমাদেরকে খুব চিন্তা করতে হবে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মতোই করতে হবে এজন্য প্রথমে আমরা এটা ক্লিয়ার করব যে আল্লাহর গোলাম কি করে হয় আল্লাহর গোলামি করা মানি হচ্ছে আল্লাহর হুকুমকে মেনে চলা আপনার একজন গোলাম একজন কৃতদাস একজন কর্মচারী সে সবসময় জিকির করে আপনি আমার বা আপনি আমার মালিক আপনি তাকে বললেন কাজ করো আমার জন্য দোকান থেকে একটা পানি নিয়ে আসো সে বলল যে না এটা আমার দ্বারা সম্ভব না তবে আপনি আমার মালিক আমি আপনার গোলাম আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো খাওয়ার ব্যবস্থা করো না এটা আমি করতে পারবো না আপনি আমার মালিক আমি আপনার গোলাম তো এই গোলামির কোনো অর্থ নেই আমরাও আল্লাহর গোলাম আমাদেরকেও মনে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আমরা হুকুম মানব কার এখনো আমরা অনেককে জিজ্ঞেস করি ইসলাম মানে কি ওরা ওই ইংরেজদের শিখানো ইংরেজদের শিখানো যে অর্থ ইসলাম মানে শান্তি ওটাই বলে অথচ এটা পরিষ্কার ইসলাম শব্দের অর্থ হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা যখন ইব্রাহিম আলহ ইসলামকে বললেন কোরআনে আসছে ইজ কাল আলাহু রব্বুহু আসলিম আল্লাহ সুবহান ইব্রাহিম আলহিসামকে বললেন আসলিম তো উনি তখন কিন্তু ইসলাম অর্থ শান্তি বুঝেন নাই উনি উত্তর দিলেন কালা আসলাম তুলে রব্বিল আলামিন আমি রব্বুল আলামিন যিনি গোটা জগৎ সমূহের রব আমি সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি উনি বুঝতে পেরেছেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা এই জন্য ওরকম উত্তর দিয়েছেন এটা সুরায় বাকারার একশো একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين উত্তর দিলেন আমি আল্লাহর কাছে গোটা জগৎ সমূহের যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম তাহলে ইসলাম মানে কি কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম আর এই রকম আত্মসমর্পণ করে যে তার নাম কি মুসলিম এখন যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ না করে নাম দেয় মুসলিম তাকে মুসলিম বলা যাবে একটা লোকের মাথা থেকে পা পর্যন্ত কালো নাম তার লাল মিয়া এরকম অনেক লালু মিয়ার আমাদের দেশে আছে আসলে কালু মিয়া মাথার থেকে পা পর্যন্ত কালু নাম কি লালু আমরা এরকম মুসলিম কিনা আমরা মুসলিম আমাদের সমাজটা এরকমই এজন্য আমাদেরকে বুঝতে হবে ইসলামে প্রবেশ করতে হলে প্রথমে দুইটা সাক্ষী দিতে হয় কি দিতে হয় এই সাক্ষী দুটো আমরা সকলেই দিয়েছি কিন্তু বুঝি নাই সাক্ষী দুটো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি আসাদু আল্লাহ ইলাহা আমরা সাক্ষী দিয়েছি কিন্তু আমরা সেটা বুঝি নাই একজন লোক আদালতে গেল জাজ জিজ্ঞেস করলো তুমি কে বলে আমি তো খুনের মামলার একজন সাক্ষী আচ্ছা বলো কে খুন করেছে এটা তো আমার জানা নাই সাক্ষী দিতে আসছে কিন্তু সে সে সাক্ষী আচ্ছা বলো কাকে খুন করেছে বলে না তাও তো জানি না আদালত কি বলবে বেটা ফাজদানি করার জন্য আসছে এখানে পুলিশ ডেকে ওকে জেলখানা ঢুকিয়ে দিবে তাহলে দুনিয়ার আদালতেও সাক্ষী দিতে হলে যে বিষয়ে সাক্ষী দিচ্ছে তা বুঝে শুনে জেনে শুনে সাক্ষী দিতে হয় আর আমরা সাক্ষী দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা এটা বুঝি না কি সাক্ষী দিলাম জানি না যদি মুসলিমরা এই সাক্ষীটাকে বুঝে শুনে দিত তাহলে তাদেরকে আর কোনো কিছু ওয়াজ করার প্রয়োজন হতো না আল্লাহ ইলাহা অথচ এটা এমন একটা সাক্ষী কোরআনুল করিমে আল্লাহ সুবহান বলেছেন শাহিদ আল্লাহ শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন এরপরে অল মালায়কা ফেরেস্তারা সাক্ষী দিচ্ছেন অলুল এলমে এবং সমস্ত আহলে এলেম তারাও সাক্ষী দিচ্ছে কি সে সাক্ষীটা শাহিদ আল্লাহ আন্নাহু এই সাক্ষী কোরআনুল করিমে আল্লাহ সুবহান এই সাক্ষীটাকে সবচেয়ে বড় সাক্ষী বলেছেন আজকে যদি আমি জিজ্ঞেস করি সবচেয়ে বড় সাক্ষী কোনটা কি বলতে হবে লাহ বলো কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী সাক্ষী হিসেবে সবচেয়ে বড় সাক্ষী কোনটি আল্লাহ তারা এর মধ্যে দীর্ঘ ভূমিকা দিয়ে শেষে বলেছেন এটা বড় সাক্ষী আপনাদেরকে মুখস্থ রাখতে হবে আমি যাবার পরে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ যে এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন যে সাক্ষী ফেরেস্তারা দিয়েছেন যে সাক্ষী সমস্ত আহলে এলেমরা দিয়েছেন আপনাদেরকে বলতে হবে এমন কি সাক্ষী যে সাক্ষীকে কোরআনের সবচেয়ে বড় সাক্ষী বলা হয়েছে সেই সাক্ষী হচ্ছে শাহাদাত সাক্ষী এবং এটা এমন একটা জিনিস আল্লাহ সুবহান এই পৃথিবীতে যত নাবি এবং রসুলদেরকে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদের এই একটাই দাওয়াত ছিল প্রথম তা হচ্ছে লাইলাহা এটা সুরায় আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন লেখা আছে পরিষ্কার অমা আরসাল্লা মিন কাবলিকা নির রসুলিন সব রাসুলদের প্রতি এই ওহি করা হয়েছে আমি তাদের কাছে ওহি প্রেরণ করেছি এই মর্মে আনা আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই এরকম ভাবে কোরআনে সব নবীদের বিস্তারিত আলোচনা করা হয়েছে কে কি দাওয়াত দিয়েছিলেন নুহ আলাইহিসালাম তার জাতিকে কি দাওয়া দিয়েছিলেন সুরায় আরাফ সাত নম্বর সুরার উনষাট নম্বর আয়তে বলা হয়েছে لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره নূহ আলাইহিস সালামের দাওয়াত হে আমার জাতি তোমাদের আর কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই এমনি ভাবে হুদ আলাইহালাম দাওয়াত দিলেন সুর আরাফের পঁয়ষট্টি নম্বর হাতে আছে আল্লাহ তারা বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره একই দাওয়াত হে আমার জাতি তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই সালেহ আলাইহিসালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন সুর আরাফের তিয়াত্তর নম্বর আয়াতে আছে ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره একই দাওয়াত এরকম ভাবে ইব্রাহিম আলাইহিসালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন একই রকম সোহেব আলাহিসাম ইব্রাহিম আলাহিসাম কোরআনে বিভিন্ন জায়গায় আছে সুরা মারিয়মের একচল্লিশ নম্বর আয়তে আছে সুরা মারিয়মের ছেচল্লিশ নম্বর আয়তে আছে সোহেব আলাহ ইসলাম একই দাওয়াত দিয়েছেন কোরআন এটা আছে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره একই দাওয়াত এরকম ভাবে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম আমাদের নবী সহ সব নবীদের দাওয়াত ছিল একটাই লাইলাহা এটা আমরা ক্লিয়ার হলাম যে সব নবীর দাওয়াত ছিল কি লাইলাহা এবং সব নবীর দিন ছিল কি ইসলাম এহুদি খ্রিস্টান নামে কোনো দিন ছিল না আল্লাহর দিন একটাই ছিল সেদিন কি ইসলাম এবং সব নবীর দাওয়া ছিল কি লাইলাহা এবারে লাইলাহা ইল্লাল্লাহর মানিটা কি আমাদের রসুল সাল্লাহ সাল্লাম যখন লাইলাহার দাওয়াত দিলেন আপনারা জানেন মক্কার কুফারা খেপে গিয়েছিল এটা আমার লেকচার থেকে আপনারা অনেক জায়গায় শুনেছেন হয়তো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন প্রথম দিকে প্রায় তিন বছর পর্যন্ত গোপন ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল তোমার আপনি যে আদিষ্ট হয়েছেন সেটা স্পষ্ট প্রকাশ্যে বলুন ফাসদা প্রকাশ্যে বলুন আল্লাহ রসুল সাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন ডাক দিলেন ইয়া সবাহা ইয়া বনি ফেহের ইয়া বনি হাসেম বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন সব জড়ো হয়ে গেল কারণ ডাকটা যেমন তেমন ব্যক্তির না যাকে তারা ভালোবাসে যাকে তারা বিশ্বাস করে সর্বজন শ্রদ্ধেয় সেই যুবকের ডাক যাকে তারা জানে আলামিন বিশ্বস্ত যুবক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামে ওরা ডাক দিলেন সবাই হাজির হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু বাহিনী অবস্থিত রয়েছে যেই কোনো মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা যার রাবনা কাইল্লা দেখান আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আপনাকে সত্য কথা বলতেই শুনেছি আল্লাহ রাসুল সাল্লাম বললেন তাহলে শুনো আমি তোমাদেরকে বলছি লাও কুলতুম ও হেদাতান যদি তোমরা একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো না বিহাল আরব তাহলে তোমরা সেই একটা কথা মানার কারণে গোটা আরবের তোমরা মালিক বনে যাবে ওয়াতাদিনুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আউতুয়াদ্দিল জিজিয়া অথবা যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে নেতারা খুব খুশি একটা কথা মানলে পরে গোটা আরব দেশের মালিক হয়ে যাব গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে আর যারা আমাদের ধর্ম গ্রহণ করবে না তারা আমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে এটা মানতে অসুবিধা কি বলো তাড়াতাড়ি সেটা কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখন নতুন কোন কালেমা বলেন নাই ওইটাই বললেন কি নাস ওহে সমস্ত লোকেরা সকল লোক সকল তোমরা বলো লাহা নাই ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া হন তাহলেই তোমরা সফল ও কাম হতে পারবে আল্লাহ এক আল্লাহর তোমরা অনুগত্য করবে ইবাদত করবে গোলামি করবে এবং আল্লাহ ছাড়া তোমরা যা কিছুর ইবাদত করো পূজা করো সবগুলোকে বর্জন করতে হবে এইটা বলার সঙ্গে সঙ্গে আবুল হাব খেপে গেল দাঁড়িয়ে বলল তাব্বান্লাকা আলিহাদা জামাতানা তাব্বান্লাকা লাকা আলিয়ম তোমার গোটা জীবন ধ্বংস হোক তুমি কি আমাদের এজন্য জড়ো করেছ আবুল আহাব দুহাত উচ্চ করে আল্লাহ রাসুলকে মারতে উদ্যত হয়েছিল পুরা মজলিস তার বিরুদ্ধে চলে গেল একটা লোক আল্লাহর নবীর পক্ষে প্রতিবাদ করার মতো সাহস পাল করল না আল্লাহ নবী ঘরে চলে গেলেন শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজুল হয়ে গেল আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক মা আগনা আনহু মা আলহু আমা কাসাব এভাবে আল্লাহ তালা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ তালা আসমান থেকে প্রতিবাদ করলেন কি ছিল লাইলা ইল্লাহর মধ্যে যে কারণে মক্কার কুফাররা প্রতিবাদ করলো কিভাবে প্রতিবাদ করেছে সেগুলো কোরআনে আছে সুরায় সোয়াদের পাঁচ নম্বরাতে বলা আছে আজাল আল আলে হাতা ইলাহা ওয়াহিদা সে কি সমস্ত আলেহাদেরকে আমাদের সমস্ত বহু আল্লাহ বহু দেব দেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলেছে এটা তো বড় আশ্চর্য কথা এরপরে তারা শুধু এ পর্যন্তই না তারা বলল মজনুন আমরা কি আমাদের আলেহাদেরকে বহু এলাদেরকে বর্জন করব একটা পাগল কবির কথায় দুইটা গালি দিল গালি দুইটা এসে গেছে কি কি সায়ের মজনুন পাগল আবার কবি আল্লাহ রসুলকে গালি দিল তারা এখানে একটা খুব লক্ষণীয় বিষয় যেটা বলল আইনালা তার একু আলে হাতে না আমরা কি আমাদের আলেহাদেরকে বর্জন করব ছেড়ে দিব আল্লাহ নবী তো ছাড়তে বলেন নাই খালি বলছে লাহা ওরা ভালো করে বুঝতে পেরেছে এই লাহার মধ্যে দুইটা অংশ আছে কয়টা অংশ আছে যেটা আমাদের সমাজের লোকেরা বোঝে নাই আবু জাহেল আবুল হাবরা ক্লিয়ার বুঝতে পেরেছিল লাহা মানে হচ্ছে আমাদের যত দেব দেবী আছে লাত মানাত উজ্জা মক্কার আশপাশের তিনশো ষাট মূর্তি এই সবগুলোকে বর্জন করতে হবে আমাদের যত পীর বুজুর্গ আছে তাদের যত ক্ষমতা স্বীকার করা হয় সব বর্জন করতে হবে আমাদের মানব রচিত যত নিয়ম কানুন আছে রসম রেওয়াজ আছে আইন বিধান আছে এই সবগুলো বর্জন করতে হবে ইল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করতে হবে এটা বুঝতে পেরেছিল এটা আয়াত স্পষ্ট করে দিচ্ছে সুরায় সফাতের ছত্রিশ নম্বর আয়াত তারা বলছে আইন্না আলে হাতে না আমরা কি আমাদের আলে হাতেরকে তরক করব ছেড়ে দিব বর্জন করব একজন পাগল কবির কথায় দুই গালি আমি বইটার মধ্যে লিখেছি যে এক শ্বাসে দুই গালি লেখা আছে এক শ্বাসে দুই গালি এরপরে গালি আরো বাড়ছে গালি আরো বাড়লো শেষে গিয়ে আর বলল কি সুরায় সোয়াদের পাঁচ নম্বর হাতে আছে অকাল কাফিরুন হাদা সাহেরুন কাজ্জাব সাহেরুন আর দুইটা সাহের মানে জাদুঘর কাজ্জাব মানে মিথ্যাবাদী গালি কয়টা হলো এখন তার মানে বুঝতে হবে তাও দাওয়াত যত বাড়বে ততই কাফের মুশ্রেক এবং তাগুতের গায়ে তত আগুন লাগবে এবং মুসলিমদের তারা বেশি খেপে যাবে তাওহিদের দাওয়াত যত বেশি হবে তাগুত তত খেপে যাবে তাওহিদের পাওয়ার যত বাড়বে তাগুতের বিরোধিতার পাওয়ার তত বাড়বে এটা মনে রাখতে হবে এখন আমরা লাইল্লাহ বলি আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলে না জিকির করে আমার দেশে দেখবেন হালকায় জিকির এটা বিভিন্ন মসজিদে আছে এরা জিকির করে লাইল্লাহ জিকির করে কলম ফাটাই ফেলে কিন্তু এর পরেও তাদের কেউ বিরোধিতা করে না মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইয়ের ইতিহাস আপনারা জানেন উনি যখন মানুষকে এই লাইল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন বই লেখলেন এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো ফাঁসির রায় দেওয়া হল ওনার জীবনীতে এসেছে রাতের বেলায় একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তবা পড়াবার জন্য আমাদের দেশেও নিয়ম আছে কারো যদি ফাঁসির হুকুম হয় মুসলমান তো তাকে আগে ওই জেলখানার ইমাম সাহেবকে লাইল্লাহ পড়ায় কালমা পড়ায় ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল সৈয়দ কুতুব রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কে বলে আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব তো কি মনে করে আসলেন বলে আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে আর নিয়ম হলো কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা পড়ানো হয় তবা করানো হয় উনি বললেন তুমি কি কালেমা পড়াও একটু পড়ো তো কেমনি পড়ো তো বললো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু সৈয়দ কুতুব রহমতুল্লাহ বললেন আশ্চর্য আমি তো এই লাইল্লাহর সাক্ষী দেওয়ার কারণে এই লাইল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে লাইল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি যেই সরকার আমাকে লাইল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে আর সেই সরকার তোমাকে লাইল্লাহ বলার চাকরি দিয়েছে পড়াবার চাকরি দিয়েছে যেই রাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি আর তোমাকে সেই লাইলাহিল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছি বোঝা গেল তোমার লাইলাহিল্লাহ আর আমার লাইলাহিল্লাহ এক নয় তোমার লাইলাহিল্লাহ তাগুতের থেকে পয়সা দেয় আর আমার লাইলাহিল্লাহ তাগুতের ফাঁসিতে ঝুলায় তোমার লাইলাহিল্লাহ আমার পড়া দরকার নাই তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো আমাদের বুঝতে হবে আমরাও লাইল্লাহ পড়ি আমাদের সমাজের লোকেরা জিকির করে কিন্তু তারা জানে না লাইল্লাহর মানিটা কি আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না লাইলার মানিটা কি যদি এরা জানতো তাহলে লাইল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে প্রথম কারা নুহ আলাই ইসলাম যখন দাওয়াত দিলেন ওই এলাকার শাসকরা খেপে গেল এব্রাহিম আলাই ইসলাম যখন লাইলাহার ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল নমরুদ খেপে গেল মৌসা আলাই ইসলাম যখন দাওয়াত দিলেন লাইলাহ দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল আমাদের রসুল সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবুজাল আবুল হাবরা খেপে গেল বুঝে গেল লাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকব না আল্লাহ ছাড়া কারো বিধান মানব না আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না সমস্ত ক্ষমতার মালিককে এবারে আসুন এইটা যদি আমরা বুঝে শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝত তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থায় সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহ রসুল হয়েছিলেন কারণ আমাদের দেশের সংবিধানেও পরিষ্কার লেখা আছে সাতের ক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর মুসলিম কি বলবে মুসলিম বলবে সুরায় আল ইমরানের ছাব্বিশ নম্বর হাতে বলা আছে মালিকাল মুল্ক উল হে নবী আপনি ঘোষণা করুন বলুন আল্লাহ মালিক আল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে আর সংবিধানে বলা হয়েছে কাকে এরপরে আরো ব্যাখ্যা তো তিল মুলকা মাংতা সাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে অতানজিউল মুলকা মিম মাংতা সাউ তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে মানে অত ইজ্জুমাংতা সাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জাত দান করো অত জিল্লু মাংতা সাউ আর তুমি যাকে ইচ্ছে করো তাকে জিল্লাত দান করো অপমান করো সব কিছুর মালিককে এইটা যদি আমরা ভালো করে বুঝতাম আর বলতাম তাহলে আমাদের যারা এই ক্ষমতার মালিক হয়ে বসে আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক এই ক্ষমতাটা কিন্তু আপনারা প্রয়োগ করেন কেমনে ভোটের মাধ্যমে কিসের মাধ্যমে ভোট দেই না এখন ইলেকশন চলতেছে অনেক জায়গায় প্রশ্ন করে আমাকে ভোট দেব কিনা এই ভোট এক কারণে না যায় না প্রথমত এই ভোটের পদ্ধতি মানে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত নিয়ে একটা নির্বাচন দেওয়া হয় এই তো নাকি কোরআনুল করিমের সুরায় আনাম একশো ষোলো নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে কত নম্বর আয়াত কোরআনুল করিমের সুরায় আলেম আনামের একশত ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইং তোতে আকসার আমান ফিল অর্থ হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে যে মানুষগুলো বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন আনুগত্য করেন সংখ্যাগরিষ্ঠ লোক কি ভোট দিল তাতে যেটা পাশ হয়েছে মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরা করে ফেলবে তাহলে এই ভোট যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক যা পাবে আজকে প্রথম আলো পত্রিকা দেখলাম সাইডে লেখা একটা ভোটের জন্য একজনে ফেল করেছে যে ফার্স্ট হয়ে সে পেয়েছে দুই হাজার অষ্টআশি আর যে তারপরে সে পেল কত সাতাশি সংখ্যা গরিষ্ঠতার কারণে এইখানে কার মেধা কি ভোটগুলো দিল কারা সে সুদখোর ঘুষখোর মদখোর জুয়াচোর পাগল এই যত আছে চোর বাটপার সবাই ভোট দিল কিন্তু সবার ভোটের মূল্য এক এই প্রক্রিয়ায় ভোট দিয়ে তারপরে যে বেশি পায় তাকে বিজয়ী ঘোষণা করা হয় এটাকে ইসলাম সমর্থন করে কোরআনের পরিষ্কার লঙ্ঘন এরপরে আসেন এই ভোটের মাধ্যমে জনগণ আসলে নিজের যে ক্ষমতা এটাকে প্রয়োগ করলো এমপিদেরকে দিল ভোট দেওয়ার মানে হচ্ছে ক্ষমতাটাকে আমি এমপির কাছে হস্তান্তর করলাম এবার এমপি সাহেবরা সংসদে বসলো এখন কিন্তু দেশের সমস্ত ক্ষমতার মালিকানা চলে গেছে কোথায় ওনাদের কাছে এখন আর জনগণ মালিক নেই মালিক দিয়ে দিয়েছে ওরা দলিল দিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে এই জন্যই তো জনগণকে রাস্তায় পিটায় রাস্তায় কি করে ভোট দেওয়ার পরে যারা ফেল করলো এদেরকে রাস্তায় পিটাবে কালকে দেখবেন কত পিটাপিটি হয় ইনশাল্লাহ কি জন্য ওরা পাশ করে নাই পাশ করেছে যারা ওদের কাছে ক্ষমতা চলে গেছে তাহলে জনগণ ছিল সার্বভৌম ক্ষমতার মালিক এই ক্ষমতার মালিকানা চলে গেল মুসলিমেও কিছু লোকদের হাতে এবারে তারা সমস্ত ক্ষমতার মালিক এজন্য বলা আছে সংসদ হচ্ছে সার্বভৌম ক্ষমতার কেন্দ্র তাহলে এবারে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে এমপিরা কারা তার মানে আল্লাহ তার মানে কি সার্বভৌম ক্ষমতা মালিক মানে আল্লাহ ক্ষমতার মালিককে এখন যারা নিজেদেরকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে তারা কি হয়ে গেল আল্লাহ হয়ে গেল তারা আল্লাহ হয়ে গেছে আমরা লাইলাহা বলে কি বলি আল্লাহকে বর্জন করি না বাতিল আল্লাহ বর্জন করি সেই আল্লাহ ধরা পড়লো এখন কতগুলো সংসদে আছে এবারে এই আল্লাহগুলো কি করে এই আল্লাহগুলো ওখানে যেহেতু আল্লাহ হয়ে গেছে এবারে দুই নম্বর কাজ আল্লাহর কাজ হচ্ছে আইন দেওয়া কি দেওয়া বিধান দেওয়া তারা আইন তৈরি করে এজন্য সাতের দুইয়ের ধারায় লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত অন্যান্য আইনের যতখানি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে তার মানে ওরা যেটা করবে ওইটা ঠিক ওইটার সাথে যা মিলবে সেটা মানবে যেটা মিলবে না বাতিল এখন আসেন আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটো ওদের আইনের সঙ্গে মিলে নাই এখন আল্লাহটা বহল আছে না বাতিল আছে আল্লাহটা বাতিল করে ফেলেছে আল্লাহ তারা বললেন জেনাবে বিচার হারাম ওরা বলল জেনাবে বিচারের লাইসেন্স থাকলে হালাল পতিতালয়ের লাইসেন্স থাকলে কি বৈধ তাছাড়া যদি জেনাবে বিচার দুইজনার সম্মতিক্রমে হয় তাহলে দেশে বিচার নাই এটা ধর্ষণ না ধর্ষণ হচ্ছে যদি জোর করে কি করে এমনি ভাবে আল্লাহ তালা বলছেন জেনাবে বিচারে বিচার আছে বিবাহিত হলে এদেরকে পাথর চুরে মারা অবিবাহিত হলে একশো দোররা মারা আল্লাহ তালা মদ হারাম করেছেন সুদ হারাম করেছেন আমাদের দেশে সুদের লাইসেন্স থাকলে কি সরকারের কাছেও সুদ হারাম আছে কোনটা দেখবেন গ্রামগঞ্জে অনেকে সুদে টাকা লাগায় দশ টাকা হারে সুদ দেয় একশো টাকা দেয় দশ টাকা দেয় এর যেহেতু লাইসেন্স নাই এজন্য সে সরকারের খাতায় অবৈধ তারটা হারাম ওর সুদ কি হারাম আর যাদের লাইসেন্স দেওয়া আছে Sonali bank Rupali bank Pubali bank Janata bank যত ব্যাংক আছে এই সবগুলো সুদের কারবার করে কিন্তু এটা হারাম না কি জন্য যেহেতু সরকারের পারমিশন দেওয়া আছে লাইসেন্স করায় এরা তাহলে এবারে আসুন আল্লাহ সুবাহান যেটাকে হারাম করে দিয়েছেন এইটাকে যারা হালাল করলো তারা কার জায়গায় বসে আছে আল্লাহর জায়গায় বসে আছে তিরমিজের একটা হাদিস আদি এমনি হাতেম থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনুল কের আয়াত পাঠ করছিলেন এত্তাখাজু আহবার আহমর রহবান আহম আর বাবা মিন্দুন ইল্লাহি এহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে ওরা ওদের আর বাপ আহবার এবং রহবানদেরকে ওরা ওদের ধর্মীয় এবং শাসকদেরকে নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে আদি এমনি হাতেন বললেন ইয়ার রাসুল আল্লাহ আমরা তো আমাদের আহবার এবং রুহবানদেরকে রব বানাই নাই তাদেরকে তো আল্লাহ মানি না আমাদের সমাজেও আমরা যখন বলি এমপিদেরকে তোমরা আল্লাহ মানো এমপিরা তোমাদের রব মক্কার মোশ্রেকরা যেমন বহু ইলা বহু রবের এবাদত করত আমার জাতীয় সেরকম বহু ইলা বহু রবের এবাদত করে তখন কয় যে না আমরা তো মন্ত্রী এমপিদের এবাদত করি না গোলামি করি না আনুগত্য করি না আমরা তখন ওই হাদিসটাই শোনাব আদি হাত হাতেম যখন বলল ইয়ার আসুর আল্লাহ আমরা তো আমাদের পুরোহিতদেরকে আমাদের শাসকদেরকে আমাদের দেবদেবীদেরকে আল্লাহ মানি না আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে বিষয়টা কি এরকম নয় তারা যেটাকে হালাল বলে তা তোমরা হালাল মেনে নাও ওরা যেটাকে হারাম বলে তা হারাম মেনে নাও যদিও আল্লাহ এটাকে হারাম করেন নাই বিষয়টা এরকম কিনা হ্যাঁ তা তো ঠিক আল্লাহর রাসুল সাল্লাম বললেন এটাই হচ্ছে ওদেরকে আল্লাহ বানানো এটাই হচ্ছে ওদেরকে আল্লাহ বানানো তাহলে এখন মিলান আমাদের মন্ত্রী এমপিরা সর্বময় ক্ষমতার মালিক তারা ওখানে আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে তাহলে এই কাজগুলো আল্লাহর আইন বাতিল করে যারা আইন তৈরি করছে তারা কি হয়ে গেল আল্লাহ হয়ে গেছে এবারে মুসলিমদের কাজ কি মুসলিমদের কাজ হচ্ছে লাইলাহা লাইলাহা বলে এই সমস্ত আল্লাহদেরকে বর্জন করা এবারে বোঝা গেল লাইলাহা মানে কি লাইলাহার মানে হচ্ছে যারা সংসদে বসে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে যারা সংসদে বসে নিজেদেরকে রব বলেছে অর্থাৎ আইন বিধান দেওয়ার মালিক মনে করে লাইলাহা বলে বলা হচ্ছে আমরা এদেরকে মানি না আমরা তোমাদেরকে ঘৃণা করি তোমাদেরকে বর্জন করি লাইলাহার মানে আরো আছে লাইলাহার মানে হচ্ছে ওই সমস্ত পীর বুজুর্গ যাদেরকে মানুষেরা আল্লাহর স্থানে বসিয়েছে যারা আল্লাহর পরিবর্তে নিজেরা কিছু এবাদত তৈরি করে দিয়েছে মানুষেরা সে এবাদতগুলো পালন করে মানুষেরা তাদেরকে মনে করে পীর সাহেবরা চক্ষু বুঝলে সব দেখে মরিদের অন্তরের খবর পর্যন্ত জানে আসমান জমিন পর্যন্ত তাদের নখদর্পে এরকম ভাবে যারা আল্লাহর আসনে বসিয়েছে লাইলাহা বলে আমরা বলি তোমাদেরকেও মানি না লাইলাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত আল্লাদেরকে যারা মাজার তৈরি করে পীর মোরশেদদের মাজার তৈরি করে সেখানে গিয়ে সেজদা করে তাদের কাছে প্রার্থনা করে তাদের নামে পশু জবাই করে তাদের নামে মান্নত করে এই সব করব কার জন্য কোরবানি করি কার জন্য আমরা মান্নত করি কার জন্য আমরা সেজদা করি কার জন্য আমরা নীরবে দাঁড়িয়ে থাকি সুরায় ফাতেহা পড়ি নামাজে দাঁড়িয়ে থাকি কার জন্য এই কাজগুলো যদি আল্লাহর ইবাদত হয় তাহলে যেই লোকগুলো মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে যেই লোকগুলো মাজারে গিয়ে চেষ্টা করে যেই লোকগুলো মাজারের নামে মূর্তির নামে মাজারের নামে বীর বুজুর্গের নামে জবাই করে যেই লোকগুলো মাজারের নামে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে সন্তান চায় ইয়া খা যা বলে যারা প্রার্থনা করে সেই লোকগুলো এবাদত করে কার খাজা বাবার এবাদত করে আমরা লাহ বলে বললাম আমরা তোমাদেরকেও মানি না এমনি ভাবে লাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত বিচারকদেরকে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সলা করে আমরা বলছি লাহা তোমাদেরকে তোমরা বাদ ইল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না তোমাদের বিচার মানি না তোমাদের ফয়সালা মানি না লাইলাহা লাইলাহার মানে হচ্ছে ওই সমস্ত গণক জাদুকর জ্যোতিষী যারা দাবি করে তারা আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবে আজমেরি আধ্যাত্মিক হুজুর আজমিরের খাদেম অমক বীর সাহেবের খাদেম পঞ্চাশ বছর সাধনা করে পাওয়া গেছে আপনাকে দেখা মাত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় না দেখবেন পত্রিকায় একেবারে পাগড়ি বুগড়ি লাগিয়ে দাড়িটি আছে লম্বা লম্বা দাড়ি রুমালটা মাথায় দিয়ে পীর সাহেব আধ্যাত্মিক গুরু সম্রাট আজকে পত্রিকায় দেখবেন একটা গ্রেফতার করছে ওই যাত্রাবাড়ি একটা গ্রেফতার করছে আজকে পত্রিকায় প্রথম আলোতে আমি দেখেছি তো লেখছে ওখানে যে সে বিজ্ঞাপন দেয় সবার ভাগ্য বদলায় তো লেখছে যে তারে যে পুলিশে ধরলো এটা সে ফিরে দিতে পারে নাই সে বান মারা ফিরায় প্রেমে ব্যর্থতা ফিরায় সব ফিরায় কিন্তু তাকে যে পুলিশে ধরলো র্যাবে ধরে ফিরাইল এটাতে ফিরে দিতে পারে নাই আমার মনে পড়ে একবার পত্রিকা দিয়েছিল নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন হেরে গেছিল আগের নির্বাচনে তো ওই টিয়া পাখিওয়ালা হাত গনে যারা ওদেরকে দিয়ে দুইটা যুবক দেখে যে দেখো তো আমাদের আগামী পাঁচ বছর কেমনে যাবে তো ওরা চালাক হয় এমনি আগামী পাঁচ বছর কেমনে যাবে বলার মধ্যে বুঝতে পারছো না বিরোধী দলে ছিল সরকারে নাই জিততে পারে নাই বিরোধী দলের তো বলল এই পাঁচ বছর তোমাদের খুব দুঃখ কষ্ট আছে জেল জুলুম নির্যাতন তোমাদের ঘর আসবে এটা বলার পরে ওদের পছন্দ হলো না মারলো থাপ্পর জোরে আর লাথি মেরে টিয়া বাকি ফেলে দিল আর বলল তুমি আমার হাত দেখে এত কিছু বললা আর এই হাতটা যে মুহূর্তের মধ্যে তোমাকে থাপ্পর মারবে এটা বলতে পারো নাই লাইলাহা বলে এই সমস্ত জ্যোতিষী গণক এগুলোকে আমরা বর্জন করছি একজন মমি লাইলাহা ইল্লাল্লাহ বলবে লাইলাহার মানে হচ্ছে আল্লাহর হুকুমতের মধ্যে পরিবর্তন করা পরিবর্তন করা সংযোজন করার ক্ষমতা কারো নাই ক্ষমতা একমাত্র কার আল্লাহর কাছে কারো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতাও নাই লাইলাহা আমাদের সমাজে এটা শিখানো হয় পীর সাপ আল্লাহর কাছে সুপারিশ করে করে মানুষকে তরাইয়া নিবে এবং এগুলো কোন আমাদের দেশে আবার পীরদেরকে অনেকে ভাগ করে হকানি পীর ভণ্ড পীর ভাগ করে না আমি দেখাই এই যে কথাগুলো বললাম এটা কোনো ভণ্ড পীর নামে যারা পরিচিত তাদের কথা বলি নাই এই দেশে হকানি পীর নামে যারা পরিচিত তাদের বইতেই লেখা আছে এগুলো চরমনার পীরকে দেশের মানুষ হকানি পীর বলে না ভণ্ডপীর বলে হকানি পীর বলে লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে চরমনায় পীরের বই আছে ভেদে মারেফাত এই বইয়ের চব্বিশ নাম্বার পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চান না পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন দোয়া করেন ওই দোয়ার বদৌলতে আল্লাহ তারা মাফ করে দেন বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চান না এটা পরিষ্কার লেখা আছে আসুন কোরআন কি বলে আল্লাহ কোরআনে বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অন্যায় করেছে পাপ করেছে গুণা করেছে আপনি তাদেরকে জানিয়ে দিন লাকনা তুমির রহমাতিল্লাহ বান্দা খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না আল্লাহর রহমত থেকে হতাশ হবে না জামিয়া আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন খবরদার নৈরাশ হবি না আর এরা লেখলো কি আল্লাহ বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহ মাফ করে নওয়াজবিল্লাহ এই পীর সাহেব আমি বইয়ের নাম বলতেছি পৃষ্ঠা নাম্বার বলতেছি কারো দ্বিমত থাকলে ওই বইটাকে কিনবেন না পাইলে তখন আমাকে ধরবেন আর পাইলে খামা খা ঝামেলা করবেন না কেউ আমি পীরদেরকে চরমায় পীরদের লিখে বাড়াইছি যে এগুলো যদি তোমাদের আকিদা না হয় তাহলে তবা করো আর যদি আকিদা তোমাদের হয় তাহলে আমি বহস করবো আপনারা গত জুমার আগের জুমা যারা ছিলেন তারা জানেন শুক্রবার মসজিদে আমি নিজে হাতে রেখে দিই শর্ত সহকারে যে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসবে আমি বসতে রাজি আছি এ পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই কারণ এগুলো উত্তর দিবে কি করে এমনি ভাবে আর একটা বই আছে মহাজে সাকিয়া একই দরবারে বই কেন আমি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপাড়া এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করাটা বেকার সমানষ্ট মনে করি মানে এইগুলো যে ভণ্ড এগুলো যে মুশ্রেক মক্কার মুশ্রেকদের চেয়ে জঘন্য মুশ্রেক কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে যাদেরকে মানুষ কি মনে করে হকারি বীর বলে এই জন্য আমি এইগুলো রেফারেন্স দিচ্ছি মাজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন প্রথমে লেখা আছে পীরের কাছে মরিদ হওয়া ফরজ এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার দুইজন পীর হয় দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেস্তে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই আসুন মমিনদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন যখন তারা নিজেরা পার পেয়ে যাবে এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন এটা কোথায় কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে কে সুপারিশ করতে পারবে কোরআনে পরিষ্কার বলা আছে মান কে সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারে নিচ্ছ সুপারিশ করবে পার করে নিবে তরাইয়া নিবে মান কে সে এটা কোন সুরের আয়াত সুরা বাকারার কত নম্বর আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি বলে যেটাকে সব লোকের মুখস্থ আছে প্রায় কারণ মুখস্থ করে ভূত তারাবার জন্য এটা বোঝার জন্য না নতুবা আয়াতুল কুরসি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট ছিল ইমান ক্লিয়ার হওয়ার জন্য কারণ এখানেও বলা আছে আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোন মাহবুদ নাই আল হাইউল কাইয়ুম তিনি চিরঞ্জীব আল কাইয়ুম যিনি চির প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠাতা সেনাতু আলা নাউম যাকে কোনো তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না এরপরে বলা আছে মান কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কি এমন কেউ আছো তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব পীর পার করে নিয়ে যাবে সেই লোকগুলো আয়াত অনুযায়ী কি দাবি করছে আল্লাহ দাবি করছে এরা আল্লাহর সিদ্ধান্ত বদলাই দিতে পারে এই দাবি করে আপনারা জানেন এই পীরের আর এক বই যে ভেদে মারেফত বললাম এর পনেরো পৃষ্ঠা আছে ওই যে একজন আর বাচ্চা মারা গেছে শামসুতা ব্রিজির নকল বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ কে আপনার কাছে বলে লাভ কি আমার একটা ছেলে ছিল সে আমার সাহায্য করতে খেদমত করতো আল্লাহ তাকে নিয়ে গেল এরপরে ছিল বারো বছর একটা নাতি যে কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ খাওয়াই আমাকে বাঁচাই রাখত এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন মানে সেও মারা গেছে বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন বুজুর্গ সাহেব বললেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল বুজুর্গ সাহেব বলেন ছেলে তুমি তো বুড়া তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো তুমি তো মরে ছেলে কেমনে জীবিত হইলা তো ছেলে বলল এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন এরপরে লেখছে এই খবর খাটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হল তিনি বলিলেন হুজুর আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলিলেন আফসুস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল এরপরে ছিল একটা বারো বছরের নাতি কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ পান করাই এই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল তাকে নিয়ে গেল এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহুটা ছিনাইয়ে নিয়ে আসছি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় এটা কোথায় আছে বইয়ের নাম কি ভেদে মারেফাত ভেদে মারেফাত লেখা আছে ভয় চন্দ্রবধু দিয়া ভেদে মারেফাত কত নম্বর পৃষ্ঠা শামসু তাবরিজের নকল পৃষ্ঠা নাম্বার বলে দিলাম আলে সাহাক প্রকাশনী ওই যে কি আছে ওটা বাংলা বাজার ঢাকা ওখান থেকে নতুন করে ছাপছে আগে ছিল খারাপ কাগজের কাগজ ছিল এই যে নিউজ কাগজ এখন ভালো কাগজ দিয়ে ছাপছে এখন আসুন এই যে আল্লাহর সিদ্ধান্ত বদলানো লাইলাহা বলে আমরা পরিষ্কার বলছি লা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা আল্লাহর কোন সিদ্ধান্ত পরিবর্তন করা আল্লাহর সিদ্ধান্তে কোন সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারো নাই একমাত্র ক্ষমতা কার লাইলাহা এটা বুঝতে হবে খালি লাইলাহার তসবি বলে চলবে না লাইলাহার মানে হচ্ছে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করা আমরা আমাদের সবকিছুর মালিক মনে করি কাকে লা লা ইলাহা বলে বর্জন ইল্লাল্লাহ বলে গ্রহণ বর্জন কাদেরকে আমি এটা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আমরা কি করি প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে পুরাতন সবকিছু ফেলে দেই এরপরে নতুন রং করি ঠিক এরকম ভাবে লা ইলাহা বলে আমাদের মনের মধ্যে যত তাগুদ বসে আছে যত বাতিলিলা বহুইলা বহুরব বসে আছে এই সবগুলোকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করি আর যদি আল্লাহকেও গ্রহণ করলাম বাকিদেরকে বর্জন করলাম না তাহলে কি তার ইসলাম ঠিক আছে আমাদের সমাজ এটাই আছে আমরা ইল্লাল্লাহ পড়ি আবার মিন্দুন মিন্দুনিল্লাও আছে আল্লাহকেও মানি আবার অন্যগুলোকেও বর্জন করতে পারি নাই এটার নাম মুসলিম না এর নাম কি না মুসলিম না এরকম আমাদের এজন্যই আল্লাহ তালা সুরায় মুমতাহানার চার নাম্বার আয়াতে বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এব্রাহিম আলাইসালামের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে যখন তারা তাদের জাতির সামনে ঘোষণা করল ইব্রাহিম আলাহাম তার জাতির সামনে ঘোষণা দিলেন কি ঘোষণা আমাদের প্রত্যেককে ঘোষণা করতে হবে আল্লাহ বলেছেন এব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ কি আদর্শ যখন তারা বলেছিলেন তাদের জাতির সামনে কি বলেছিলেন ইন্না মিনকুম আমরা তোমাদের থেকে বাড়া করছি কি করছি বাড়া করছি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে আগে এরপরে বলছেন অমিম্মা তাবুদুন আমিন ইল্লাহি এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করছো পূজা করছো আমরা তাদেরকেও বর্জন করছি আগে কি মূর্তি বর্জন করা না মূর্তি পূজকদেরকে বর্জন করা আমরা আগে কি গাজীপুর চৌরাস্তার মূর্তি আগে বর্জন করব না তারও আগে বর্জন করব যারা মূর্তিটা তৈরি করলো যারা স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করলো ইউনিভার্সিটির সামনে মূর্তি তৈরি করলো প্রত্যেকটা রাস্তার প্রবেশ ধারে মূর্তি তৈরি করলো মূর্তির চেতনা মানুষের মধ্যে ঢুকাচ্ছে আল্লাহ তারা বলছেন আগে ওদেরকে বর্জন করো যারা মূর্তি তৈরি করলো যারা মূর্তির পাহারা দেয় আপনি একটা মূর্তি ভাঙ্গেন না থাকতে পারবেন আপনাকে সে র্যাব চিতা উল্লু ভল্লু র্যাগ পুলিশ সব এসে ধরবে কেন কি অপরাধ করেছেন আপনি মূর্তি ভেঙ্গেছেন তাহলে এবারে আসুন লা ইলাহার মানে হচ্ছে যারা মূর্তি তৈরি করে যারা মূর্তির হেফাজত করে আমরা তোমাদেরকে মানি না তোমাদের সম্পর্কে বর্জন করলাম আগে মূর্তি বর্জন করার আগেও বর্জন করতে কাদেরকে আমরা লাইলা বলে কি তাদের বর্জন করতে পেরেছি যারা লাইলার জিকির করে কলব ফাটাই দেয় তারা কি বর্জন করতে পেরেছে এদেরকে ভোট দিয়ে বানাচ্ছে এদেরকে ভোট দিয়ে বানাচ্ছে আল্লাহ বানাচ্ছে ভোট দিয়ে আপনার আশ্চর্য হবেন ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল এই অর্থে আল্লাহ দাবি করেছিল আমাদের এমপিরা যে অর্থে আল্লাহ এই অর্থেই ফেরাউন আল্লাহ দাবি করেছিল ফেরাউন দাবি করে নাই যে সে আসমাদের আল্লাহ চন্দ্র সূর্যের পরিচালনা করে আল্লাহ এটা দাবি করেছিল সে এই দাবি করলে কেউ মানত তাকে এটা মনে রাখতে হবে আমার জাতি অনেকে বুঝে না যে ফেরাউন আল্লাহ দাবি করছিল এরা মনে করছে ফেরাউন ওই যে আমরা যে আল্লাহকে মানে সে আল্লাহ দাবি করছিল এই আল্লাহ ফেরাউন দাবি করে নেয় কারণ ফেরাউন নিজেও আল্লাহ মানত কোরআন স্পষ্ট হয়ে আছে ওরা আমি এখানে বইতে নিয়ে আসছি এসব বিষয়গুলোকে যে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে যে ওরা আল্লাহকে বিশ্বাস কেমনে করতো কোরআন স্পষ্ট হয়ে আছে আল্লাহ তারা বলছেন অকাল আল মালাও মিন কমে ফেরাউনা আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ তার লোকেরা বলল আতাজারু মুসা ওয়া কৌমাহু তুমি কি মুসা এবং তার জাতিকে এই সুযোগ দিবে লিউফসিদু ফিল আরদে যে তারা জমিনে ফেতনা ফাসাদ করবে কাওয়া ওয়া আলিহাতাকা এবং তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে সুরায় আরাফ সাত নাম্বার সুরার একশো সাতাইশ নাম্বার আয়াত এখানে কি পাইলেন ফেরাউনের আল্লাহ ছিল কি ছিল তাহলে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল কি অর্থে এটা বোঝা দরকার আছে না ফেরাউন রব দাবি করেছে তার মানে কি এটা ভালো করে বুঝতে হবে ফেরাউন আল্লাহ দাবি করেছে মানে হচ্ছে এই মিশর ভূখণ্ডের সর্বময় ক্ষমতার মালিক আল আমি এই অর্থে আল্লাহ সে কোরআনে বলেছে কোরআনে আছে এটা সে বলেছে আর লাইসালি মুলক মিশ্রিন মিশরের ক্ষমতাকে আমার হাতে নয় তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল তার মানে কি আসমানের আল্লাহ জমিনের আল্লাহ চন্দ্র সূর্যের আল্লাহ সে আল্লাহ দাবি করেছিল কি অর্থে মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক মিশরের সর্বোচ্চ আইনদাতা আমার হুকুম চলবে সেই হিসেবে রব তাহলে এখন আসেন আমাদের এই যে আমাদের সংসদ ভবনে যারা বসে তারা কি দাবি করে সর্বময় ক্ষমতার মালিক এরপরে তারা কি দাবি করে আইন প্রণেতা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আল্লাহ বলছেন চোরের হাত কাটো ওরা বলে না হাত কাটা যাবে না দশ হাজার টাকা জরিমানা করো তিন বছর জেল দাও আল্লাহ বলছেন কি করবে মদ হারাম ওরা বলতো লাইসেন্স থাকলে হালাল আল্লাহ বলছেন সুদ হারাম ওরা বলতো লাইসেন্স থাকলে হালাল এইরকম যারা ওখানে বসে আল্লাহর আইন বদলায় আল্লাহ তারা বলছেন ওদেরকে বর্জন করতে হবে কি করতে হবে না ভোট দিয়ে তৈরি করব মনে রাখতে হবে ফেরাউন যে অর্থে আল্লাহ সেই অর্থে এরাও আল্লাহ ফেরাউন যে অর্থে রব দাবি করেছিল সে অর্থে এরাও কি রব লা বলে এদেরকে বর্জন করতে হবে এরা বড় আরো জঘন্য মূর্তি মক্কার মুশ্রেকরা তিনশো ষাটটা মূর্তির পূজা করত সেই মূর্তি ছিল পাথরের তৈরি ওই মূর্তি অন্য আর একটা মূর্তি তৈরি করতে পারে না ওই মূর্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে নাই ওই মূর্তি সুদ খায় নাই ঘুষ খায় নাই ও মূর্তি পাথরের মূর্তি আর আমাদের এখানেও তিনশো পঁয়তাল্লিশ মূর্তি আছে কয় মূর্তি তিনশোতে মিল আছে সংখ্যা একটু কম আছে ওখানে ছিল তিনশো ষাট মূর্তি এখানে কয়টা তিনশো পঁয়তাল্লিশ মূর্তি ব্যাসকম কি ব্যাসকম হচ্ছে ওই মূর্তি নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে নাই আর এই মূর্তি নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে ওই মক্কার কাফেরদের মূর্তি তিনশো ষাট মূর্তি আল্লাহর হুকুম পরিবর্তন করতে পারে নাই আর এই লোকগুলো এই আমাদের সংসদের মূর্তিরা আল্লাহর আইন পরিবর্তন করে ওই মূর্তি ওদেরকে ভেঙ্গে চুরমার করলে ওদের কোনো কিছু ক্ষমতা ছিল না যারা ভাঙলো তাদেরকে গ্রেফতার করার তাদেরকে জেলে নেওয়ার শাস্তি দেওয়ার আর এই যে মূর্তি এই মূর্তিরা নিজেরা তৈরি করে মূর্তি সেই মূর্তি ভাঙলে এদেরকে জেলে দেয় এদেরকে ফাঁসি দেয় এদেরকে কতল করে এখন কোন মূর্তি জঘন্য বেশি লাইল্লাহ পড়ি আমরা আমরা জানি না যে আমরা মূর্তি পূজা করি এই মূর্তিগুলোকে বর্জন করতে হবে এই জন্য বলা হয়েছে সুরায় মমতাহানার চার নম্বরে বলা হয়েছে কি বলা হলো বলো ইন্না মিনকুম আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম এরপরে অমিন্না তাবুদুন আমিন দুনিল্লাহি তোমরা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করছো পূজা করছো আমরা তাদেরকে বর্জন করছি এরপরে বলছেন কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না কাফার না বিকুম মানে কি আমরা তোমাদেরকে মানি না এরপরে বলা হচ্ছে অবাদা বাই নানা অবাই নাকুম আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে আল্লাহ আবাদান চির শত্রুতা চির ঘৃণা আমরা তোমাদেরকে ঘৃণা করি আমরা তোমাদেরকে শত্রু মনে করি চিরস্থায়ী ভাবে হাত্তা তু মিনুবিল্লাহ হাতাহু যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে এক আল্লাহর আনুগত্যের দিকে এক আল্লাহর হুকুম মানার দিকে ফিরে না আসা পর্যন্ত আমরা তোমাদেরকে মানি না আমরা তোমাদেরকে ঘৃণা করি আমরা তোমাদেরকে বর্জন করি আমরা তোমাদেরকে শত্রুতা করি এই ঘোষণা লাইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়ার কারণেই মক্কার কুফরা খেপে গিয়েছিল এই ঘোষণা এখনো যদি কেউ ঠিক মতো দেয় তাহলে জেনে রাখবেন লাইলাহার দাওয়াত তো অনেকেই দেয় দেশে লক্ষ লক্ষ লোক আপনাদের আশপাশে জমা হয় খুব কাছেই জমা হয় না আখেরি মোনাজাতে আসে আমি জিজ্ঞেস করতে চাই লাহ ঘোষণা যখন মোহাম্মদ সাল্লাহাম দিয়েছিলেন তখন তো লোকেরা খেপে গিয়েছিল শাসকরা খেপে গিয়েছিল আর তুমিও লাহার দাওয়াত দাও তোমার লাইলাহার দাওয়াতে গিয়ে সবাই অংশগ্রহণ করে সেনাবাহিনীতে সাহায্য করে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে নেত্রীর নেতা নেত্রী পর্যন্ত আর সেজন্য আবার আখিরি মোনাজাত অনেক সময় দেরিও করা হয় বোঝা গেল তোমার লাইলাহার দাওয়াত আর মক্কার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লাইলাহার দাওয়াত এক নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লাইলাহার দাওয়াত যখন শুরু হয়েছিল তখন মক্কার কাফেররা খেপে গিয়েছিল শাসকরা খেপে গিয়েছিল আর তোমার আর দাওয়াতে তাগুদ খুশি কুফফার খুশি যারা আল্লাহ পরিবর্তন করছে তারা খুশি আল্লাহর আইন বদলিয়ে যারা মূর্তি তৈরি করে মূর্তির পূজা করে মূর্তি পূজা করতে বাধ্য করে স্কুলের কচি কচি বাচ্চাদেরকে বিশেষ দিনে ওই মূর্তির সামনে গিয়ে দাঁড় করায় খালি পায়ে হাঁটায় মূর্তির সামনে নিরবধ এক মিনিট পালন করে মূর্তির মাথায় ফুল চড়ায় এই সমস্ত লোকেরা তোমার আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে বুঝে গেল তোমার রাহিল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ এক নয় তোমার লাই রাহিল্লাহ সারা দুনিয়ার কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করায় আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লাইল্লাহ কুফফারদের থেকে মুসলিমদেরকে আলাদা করে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে ইসলামের কাজ লাইলাহার ইল্লাহ ঘোষণা আমাদেরকে বুঝেশন করতে হবে লাহার ঘোষণা আমরা করি আবার তাগুতের সাথে সম্পর্ক রাখি লাহ ইল্লাহ বলতে এই জিনিসগুলো বর্জন করতে হবে তাহলে আমরা ইসলামে প্রবেশ করলাম মাত্র ইসলামে কি করলাম আল্লাহ নবী সাল আলী এই জন্য মক্কাতে প্রথম দাওয়াত দিয়েছেন কিসের দেখেন সালাত এত গুরুত্বপূর্ণ কিন্তু ফরজ হয়েছে কখন মেরাজের থেকে আর মেয়েরাজ কখন হয়েছিল নবাদ প্রাপ্তির কেউ বসে পাঁচ বছর পরে কেউ ছয় বছর পরে কেউ সাত বছর পরে কেউ বলেছেন আল্লাহর নবী যে বছর মক্কার থেকে মদিনায় হিজরত করে যাবেন ওই বছর মেরাজ হয়েছিল তাহলে এর আগে এত বছর পর্যন্ত আল্লাহ নবী কিসের দাওয়াত দিয়েছিলেন সালাতের দাওয়াত না সমার দাওয়াত না জাকাতের দাওয়াত না হজের দাওয়াত না কিসের দাওয়াত ছিল এটা ভালো করে বুঝতে হবে লাহা ইল্লাহ বলে ইসলামে প্রবেশ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোন সাহাবিদেরকে দায়িত্ব দিয়ে ন মুসলিমদের এলাকা পাঠাতেন ইয়ামান যখন বিজয় হল আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম মহাজেবনে এবনে জাবাল রাদি আল্লাহ আনহুকে ইয়ামানের দাবা দায়িত্ব দিয়ে গভর্নরকে পাঠাচ্ছেন সেই সময় কিছু উপদেশ দিয়েছেন বুখারি শরীফ কিতাব জাকাত প্রথম হাদিসটা দেখবেন লেখা আছে ইন্নাকা তাতি কমান তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ আহলা কিতাব আহলু কিতাব তারা হচ্ছে আসমানি কিতাবের অনুসারী খ্রিস্টান তারা কিতাব মানে আল্লাহ মানে তুমি এদেরকে আল্লাহর দাওয়াত দিলে চলবে না দোকানে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না চাকরি খাওয়ায় না আল্লাহ তারা খাওয়ায় এই দাওয়াত দেওয়ার দরকার নাই এটা তার এমনি মানে এটা তার এমনি মানে তারা আল্লাহ বিশ্বাস করে কোরআনে স্পষ্ট আছে মক্কার কুফাররা বিশ্বাস করতো আজকে লাইন আর তর্জমা শিখানো হয় কি কিছু থেকে কিছু হয় না দোকানে খাওয়ায় না চাকরি খাওয়ায় না ব্যবসা যে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় এইটাকে লাইলার অর্থ আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন যে এই কথাগুলো ওরা বিশ্বাস করে আমি কোরআন যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দলিল বেশ করি যে মক্কার কুফরা বিশ্বাস করত আসুন সুরায় জুখরুফ সাতাশি নম্বর আয়াত আল্লাহ তালা পরিষ্কার বলছেন হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে তাই সৃষ্টিকর্তা আপনি আমি বিশ্বাস করি কাকে মক্কার কাফেররা বিশ্বাস করতো কাকে পার্থক্য আছে কিছু এই যে একটা মিথ্যা কথা আমার দেশে মানে কয়ে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না সেজন্য কাফের এটা একটা ডাহা মিথ্যা কথা মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো না আমি এই কোরআন আয়াত দেখাইলাম আরো দেখেন আরো দেখাই সুরায় জুকরুফের আমি এগুলো লিখছি বইটার মধ্যে লিখেছি পরিষ্কার যেগুলো সব মানত ওরা সুরায় জুকরুফের নয় নম্বর আয়াত এখানে বলা আছে হে নবী আপনি যদি মক্কার কুফাদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লাইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম তারা বলবে এক মহাপরাক্রমশালী আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এটাও মক্কের কাফেরা বিশ্বাস করত এবারে আসুন বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ তা বিশ্বাস সুরায়ন আঙ্কাবুতের তেষট্টি নম্বর আদাল্লাহ বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে এবং সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে যাওয়া জমিনকে আবার তাজা করে ফসল উৎপন্ন করেন কে তারা বলবে যে সব করেন কে তাহলে বোঝা গেল বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল আর তাও বিশ্বাস করত হ্যাঁ বিশ্বাস করত এরপরে সুরে আনকাবুতের একষট্টি নাম্বার বলা আছে হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাসমা যে কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন সমূহ অসাক্ষারা সমসমাল কামার এবং চন্দ্র সূর্য কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে তারা বলে সব করেছেন কে এরকম আরো অনেক কিছু আছে এমনকি আল্লাহ তারা বলছেন মক্কার এহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করত সুরায় মায়দার আঠারো নম্বর বলা আছে অকালাতিল ইহুদ ওয়ান নাসারা এহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আমরা হচ্ছি আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি তাহলে এহুদি খ্রিস্টানরা যদি নিজেদেরকে আল্লাহর সন্তান আর নাতিপুতি দাবি করে আল্লাহ বিশ্বাস করে না আরে নাতি দাবি করতে হলে নানা মানতে হইবে না তাহলে আল্লাহকে তারা মানত তাহলে আমাদের পার্থক্য কোন জায়গায় বুঝতে হবে পার্থক্য কোন জায়গায় লাইলাহা এতক্ষণ যা বললাম এই জন্য মোয়াজ বিন জবালকে আল্লাহ রসুল বলছেন তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে ওরা সব বিশ্বাস করে তুমি ওদেরকে দাওয়াত দেওয়া কিসে লাইলাহা এইটা প্রথম দাওয়াত দিবা যে আল্লাহ আছেন আর কিছু নাই আলাহ আলাহিসাম আল্লাহর পুত্র নন কোনো ক্ষমতা নাই পীরের ক্ষমতা নাই খাজা বাবার ক্ষমতা নাই গাজা বাবার ক্ষমতা নাই ল্যাংটা বাবার ক্ষমতা নাই দরগাওয়ালার ক্ষমতা নাই দুর্গাওয়ালার ক্ষমতা নাই খাজা নামাজ বান্দা নামাজ গরিব নামাজ জুলফে দারাজ গেসু দারাজ পীর বাবা কুতুব গাউস আক্তাব আবদাল আওতাব এই সমস্তের কোনো ক্ষমতা নাই ক্ষমতা মালিককে এখন গাউসুল আজম মানুষ মহাখালী যান গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি মসজিদ গাউস মানে বিপদের উদ্ধার কর্তা আজম মানে সবচেয়ে বড় বিপদে আবাদ উদ্ধার করার মালিক কে কোন তাহলে যারা এই বিশ্বাস করে তারা কি পরিষ্কার মুশ্রেক এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সেজন্য তৌহিদে দাওয়াত দিয়ে বলেছেন আগে তো ইসলামে প্রবেশ করতে হবে আগে বিয়ে করো তারপরে ঘর সংসার বিয়েই করে নাই আমার দেশে মানুষ আমল করে আল্লাহ পোরকা পরে বৌরে পর্দা করায় তারপর তসবি পরে তরিকা জিকির করে সব করাই আমি বলি রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে নিয়ে আসছে চিন্তাই করে এরপরে মেয়েটার আইনা গোসল করাইছে উজু করাইছে এরপরে নফল পড়ায় ফরজ পড়ায় কোরআন পড়ায় তসবি হাতে দিয়ে আছে তারপরে বোরকা পড়াইলো কিন্তু বিয়ে করে নাই কি করে নাই কঠোর সরিয়ে আইন মেনে চলে কি করে কঠোর সরিয়ে আইন মেনে চলে কিন্তু কি করে নাই এই শরীরের কোন অর্থ আছে আগে কি করতে হবে এইটা তো আমার ক্লিয়ার ঠিক তেমনি প্রথমে লাহ বুঝে শুনে সাক্ষী দিয়ে তারপরে ইসলামে প্রবেশ করতে হবে ইসলামে প্রবেশ করার পরে তারপরে তুমি কি করো তারপরে বোরকা পড়ো সরিয়া মানো বউকে পর্দা রাখো কোরআন পড়ো হালাল খাও নামাজ পড়ো রোজার বিগুলো সব আছে কিন্তু প্রথমে কি তাও হেই আজকে আমি তাওহিদ আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আবার শিরিক আলোচনা হবে বিপরীতটা চাইছিলাম আজকে দুইটাকে কিছু আলোচনা করার জন্য সময় তার হলো না তবু যতটুকু আলোচনা হলো এতটুকু মুখস্থ হবে সময় ইনশাআল্লাহ এটা আমার এই বইয়ের মধ্যে পুরো আছে যা আলোচনা করেছি সব এখানে দেওয়া আছে এই বইগুলো আছে এখানে নিতে পারেন সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত